السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আজকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি ফেকি মশালা নিয়ে এ পর্যায়ে যা থাকবে সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন মলমূত্র ত্যাগের জন্য টয়লেটে প্রবেশ করবে তখন তার জন্য কি কাজ করা সুন্নত প্রথম নম্বর সুন্নত হচ্ছে যে প্রবেশ করতে যাবে সে প্রবেশ করার সময় বিসমিল্লাহি আল্লাহ মিনাল খুবসি ওয়াল খুবাইস এই দোয়াটা পড়বে প্রথমে বিসমিল্লাহ পড়ে দোয়াটা পড়বে আল্লাহর নামে আমি যাচ্ছি এ আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি খবিস জিন জিন্নি থেকে এবং যখন কাজ শেষে বের হবে তখন বের হওয়ার সময় বলবে গোফরা আনাক হে আল্লাহ আপনার ক্ষমা প্রার্থনা করছি এবং ঢুকার সময় খেয়াল করবে যে বাম্পা ঢুকাবে প্রথমে বাম্পা দিবে আর বের হওয়ার সময় প্রথমে আপনার ডান পা বের করবে হ্যাঁ তবে খেয়াল রাখবে যে নিজের সতর্ক কখনো খুলবে না জমিনের নিকটবর্তী হওয়া ছাড়া অনেকে আগে থেকে অনেকে দূর থেকেই হ্যাঁ, কাপড় উঠানো শুরু করে এমন যেন না হয় জমিনের কাছে গিয়ে কাপড়টা হ্যাঁ, উঠাবে হ্যাঁ, আর যদি খোলা জায়গার মধ্যে হয়ে থাকে তখন তার জন্য যেটা করণীয় সুন্দর সেটা হচ্ছে সে অনেক দূরে চলে যাবে এবং মানুষের চোখের আড়ালে চলে যাবে যেন কেউ সতর দেখতে না পায় এবং এইগুলোর সবগুলোর প্রমাণ আমরা সামনে কয়েকটি হাদিস থেকে দিচ্ছি এক নম্বর হাদিস হজরত জাবের রাজি আল্লাহ হাদিস তিনি বলেন যে যে আমরা বের হয়েছি রসুলের সাথে এক সফরে তখন রসুল আকরমকে আমরা দেখতাম যে তিনি প্রস্রাব করতে হ্যাঁ, অথবা পায়খানা করতে যেতেন না যতক্ষণ পর্যন্ত একবারে মানুষের চোখের আড়ালে চলে না যেতেন এমন পর্যায়ে চলে যেতেন যে তাকে আর দেখা যেত না তাইলে এই পর্যায়ে চলে যাওয়া হচ্ছে আসল নিয়ম খোলা মাঠে যেন কেউ শত দেখতে না পারে আরেকটা হাদিস এই হাদিসটা আমরা পাই আবু দাউদের মধ্যে আপনার এবং দুই নম্বর হাদিস আবু দাউদের হাদিস মাসের মধ্যে পাই নম্বর হাদিস এরকম ভাবে হজরত একটি হাদিস এসেছে যে তিনি বলেন করেন যে সিত্রু আল খালা যে জিন এবং আদম সন্তানের সতরের মাঝে আপনার যে পার্টিশন বা যেটা পার্টিশন হিসেবে কাজ করবে হ্যাঁ, সেটা হচ্ছে যখন সে প্রবেশ করবে টয়লেটের হ্যাঁ, মধ্যে তখন বিসমিল্লা বলে প্রবেশ করবে এই বিসমিল্লা বললে কি হয় আর জিন শয়তান এগুলো মানুষের হ্যাঁ সতর দেখতে পায় না আর যদি তারা দেখতে পায় তখন এটা নিয়ে তামাশা করে অনেক সময় উল্টোপাল্টা কাজ ঘটিয়ে ফেলে এই কারণে ঢুকার সময় বিসমিল্লার প্রতি গুরুত্ব দিতে হবে চাইলে তারা যেতে পাবে না এরকম আরেকটি হাদিস হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে কানান নবী ইউসাল্লাহ আলাইহি ইসলাম ইদা দখালাল খালাকাল যে রসুল আকরাম সাল্লাল্লাহু যখন হ্যাঁ, টয়লেটে প্রবেশ করতেন তখন বলতেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি খবিস জিন জিন্নি থেকে তাহলে এই দোয়া হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসটা আমরা পাচ্ছি বোখারের মধ্যে একশো মুসলিমের মধ্যে তিনশো পঁচাত্তর নম্বর হাদিস মানে এরকম ভাবে মানে আরেকটা হজরত আয়সাদ হাদিস তিনি বলেন কানা সাল্লাহ আলী ইদা খারাজ মিনাল খালা গুফরানাক যে রসুল আকরম সাল্লাম যখন টয়লেট থেকে বের হতেন তখন তিনি গুফরানাকা শব্দ বলতেন এই হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে সতেরো নম্বর হাদিস এবং এরকম তিরমিজির মধ্যে এসেছে সাত নম্বর হাদিস জামে সহিরের মধ্যে এসেছে চার হাজার সাতশত সাত হ্যাঁ ভাবে আরেকটা হাদিস আমরা বলে শেষ করব এবনে হাদিস তিনি বলেন তাহলে একজন মলমূত্র ত্যাগের সময় কাপড় জমিনের নিকটবর্তী হওয়া ছাড়া উঠাবেন না উঠাবেন না যে রসুল আকরম করেছেন হাদিসটা আমরা আবুদাবুদের মধ্যে পাবো চোদ্দ নম্বর হাদিস এবং তিরিমিজির মধ্যে আমরা পাবো সেটাও চোদ্দ নম্বর হাদিস হম সুতরাং হ্যাঁ, এবং সহিয়াল জামে সগিরের মধ্যে চার হাজার ছয়শত বান্ন নম্বর হাদিস হ্যাঁ এই কারণে আমরা বলবো মলমূত্র ত্যাগের সময় শত্রুর প্রতি বিশেষভাবে খেয়াল রাখবে আল্লাহ জাহান আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তফিক দান করুন ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন